তোমার কপালে খারাপি আছে হুশিয়ার ও এই ভারত তোমার সামনে বিপদ আছে হুশিয়ার ও এই ভারত তোমার কপালে খারাপি আছে হুশিয়ার ও এই ভারত তোমার সামনে বিপদ আছে হুশিয়ার চারিদিকে মারামারি বাড়াবাড়ি যা কিছু তুমি করেছো কাশ্মীরে মুসলমানে রে মারনি তুমি নিজেই মরেছ চারিদিকে মারামারি বাড়াবাড়ি যা কিছু তুমি করেছ ওই গুজরাটে মুসলমানে রে মারনি তুমি নিজেই মরেছ এই ভারত করেছি মোরা বুকে নিয়ে শাহাদাতের অঙ্গীকার ও এই ভারত তোমার কপালে খারাপি আছে হুশিয়ার ও এই ভারত তোমার সামনে বিপদ আছে হুশিয়ার তুমি কি ভুলে গেছো ইতিহাস গজনবী মোহাম্মদ ঘুরিল সিপাহ চালার বিন কাশিম আর কত শত শত মহাবীর তুমি কি ভুলে গেছো ইতিহাস গজনবী মুহাম্মদ ঘোরের সিপাহ সালার বিন কাশিম আর কত শত শত মহাবীর এই ভারত মুসলমানের আদালতে তোমার হবে হবেই বিচার ও এই ভারত তোমার কপালে খারাপি আছে হুশিয়ার ও এই ভারত তোমার সামনে বিপদ আছে হুশিয়ার কুতুব মিনার তাজমহল লাল কেল্লা সবই তো মুসলমানের ওই গঙ্গাতে তো ভেসে অসুর পানি আউলিয়া বুজুর্গানের কুতুব মিনার তাজমহল লাল কেল্লা সবই তো মুসলমানের ওই গঙ্গাতে তো ভেসে হজুর পানি আউলিয়া বুজুর্গানে এই ভারত এই ভারত হাসমুদের হাতে ফিরে আসবে আবার ও এই ভারত তোমার কপালে খারাপি আছে হুশিয়ার ও এই ভারত তোমার সামনে বিপদ আছে হুশিয়ার ও এই ভারত তোমার কপালে খারাপি আছে হুশিয়ার ও এই ভারত তোমার সামনে বিপদ আছে হুশিয়ার